إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বশেষ প্রসঙ্গে আমরা চলে এসেছি এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যেটা ইমানদার হিসাবে আমাদের একটা আলটিমেট গোল যে যাতে কিভাবে আমরা কি করতে পারি জান্নাত লাভ করতে পারি এবং এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা যে কিভাবে আমরা আল্লাহর আজহাব থেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি কারণ এটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় বড় বড় ডিগ্রি লাভ করা অনেক অর্থ সম্পদ লাভ করা অনেক প্রতিপত্তি সম্মান লাভ করা এটা সফলতা নয় আল্লাহ তালার মানদণ্ডে এবং এটাই প্রকৃত সফলতা যে জান্নাত লাভ করা আর সবচেয়ে বেশি ধ্বংস সবচেয়ে বেশি পরাজয় সবচেয়ে বেশি ধ্বংসের পথ হচ্ছে জাহান্নাম আল্লাহর আজাব আজাবের মধ্যে পতিত হওয়া যে জান্নাতের ব্যাপারে এক্সাম্পল এসেছে এভাবে যে দুনিয়ার মধ্যে যে সবচেয়ে বেশি কষ্টে ছিল সবচেয়ে বেশি কষ্টে তাকে মুহূর্তকালের জন্য জান্নাত থেকে নিয়ে আসা হলে সে মানে অস্বীকার করবে অর্থাৎ আমি কোনো কষ্টই দেখি নাই জীবনে অর্থাৎ জান্নাতটা এত নিয়ামতপূর্ণ স্থান অপরদিকে যে দুনিয়া সবচেয়ে বেশি আরাম আয়েস ভোগ বিলাসের মধ্যে ছিল তাকে নামের মধ্যে এক মুহূর্তের জন্য যখন ডিপ দিয়ে ওঠানো হবে তখন সে কসম করে অস্বীকার করবে যে আমি কোনো সুখ দেখিনি কখন কত ভয়ঙ্কর স্থান স্থান জাহান্নাম জাহান্নামের বিভিন্ন শাস্তির বিভিন্ন স্থান রয়েছে স্তর রয়েছে অপরদিকে জান্নাতেরও স্তর রয়েছে জাহান্নামের সবচেয়ে বেশি ভয়ঙ্করই হচ্ছে যেটা জাহান্নাম আর জান্নাতের মধ্যে সর্বোত্তম স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস যখন আমরা চাই রসুল সাল্লাম বলছেন যেন আমরা জান্নাতুল ফেরদাউস চাই জাহান্নামের প্রাচীর এবং গভীরতা এই জাহান্নাম চারটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত চারটা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত যেই প্রাচীরের দূরত্ব হচ্ছে চল্লিশ বছর অতিক্রান্ত রাস্তার সমান একটু চিন্তা করে দেখছেন মোটা দালান যেগুলো যেমন জেলখানাগুলো দেখেন একটু মোটা প্রশস্ত দেওয়াল সম্পন্ন হয় সো এই জিনিসটা কত ভয়ঙ্কর যেটা চল্লিশ বছর অতিক্রান্ত রাস্তার সমান এত মোটা মানে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং এই জাহান নামটা কত গভীর যে কোনো একটা বিষয় যত বেশি গভীর হবে অন্ধকার তত বেশি হবে এবং তত বেশি ভয়ঙ্কর হবে এটা যে আপনার যদি পাহাড়ি কোনো কূপ অথবা কোনো এরকম কিছু দেখে থাকেন যেটা হচ্ছে অনেক গভীর দেখলেই ভয় লাগে যে পড়ে গেলে একদম শেষ সো জাহান নামটা হচ্ছে সত্তর বছর যেমন একটা পাথর নিক্ষেপ করা হলে রসুল সাল্লাহ আসলাম হাদিসে বর্ণনা করছেন যে সত্তর বছরের মাথায় কি হয়েছে এটা তলানিতে পৌঁছেছে এত বেশি গভীর মানে কত গভীর এটা চিন্তাও করা যায় না এক ঘন্টা একটা পাথর পড়তে থাকলে কত মানে কত মানে জায়গা অতিক্রম করবে এরকম সত্তর বছর অতিক্রান্ত করার পরে তলানিতে পৌঁছেছে মানে জিনিসটা কত অন্ধকারাচ্ছন্ন কত ভয়ঙ্কর একটা জায়গা যাহার নাম অপরদিকে জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে এটা হচ্ছে তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও যেটার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান যেটা মোত্তাকিমদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরবিতে এটা একটা বাগধারা আর কি যেটা আসমান এবং জমিন মানে এটা অনেক প্রশস্ত জাহান্নামের আগুন এটাকে তিন তিনটি তিন হাজার বছর যাবৎ তাপ দেওয়া হয়েছে তিন হাজার বছর যাবৎ কেউ যদি দেখে থাকেন লোহা গলানোর ফাপরের ব্যাপারে যদি এটার কাছে দিয়ে যাওয়া হয় অনেক ভয় লাগে আগুনের কিন্তু আলাদা একটা শব্দ আছে মানে খাখা এরকম একটা শব্দ আছে অ্যাকচুয়ালি তো এই এই জাহান নামের আগুনকে তিন হাজার বছর তাপ দেওয়ার ফলে এটা ঘাড় কালো বর্ণ ধারণ করেছে আল্লাহ এই দুনিয়ার আগুন চেয়ে সত্তর গুণ ভয়ঙ্কর এই আগুন অপরদিকে জান্নাত হচ্ছে চিরকাল সেখানে বসন্ত থাকবে ফুল ফলের সমাহার থাকবে সৌন্দর্যের শ্যামলতা থাকবে সেখানে সূর্য তাপ জ্বালাতন করবে না এবং শৈত্য প্রবাহ কোনো জ্বালাতন করবে না কিসের পিছনে ছুটবো আমরা জান্নাত নাকি নাকি আমরা আমাদের এই জীবনটা যেটা আল্লাহর আজাবের দিকে নিয়ে যাবে সেদিকে যাব জন্য আমাদের সচেতন হওয়া দরকার এখনই কোথায় আমরা প্রায়োরিটি সেট করব কিভাবে আমরা আমাদের জীবনকে কাটাবো জাহান নামের ইন্ধনের ব্যাপারে আসছে মানুষ এবং পাথর তাফসিরে আসছে পাথুরে যে কয়লা পাথুরের যে আগুন এটা মারাত্মক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে এই জন্য জাহান নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর জাহান নামে এক একটা উট মানে বড় ঘর বিশিষ্ট উট উটের ন্যায় সাপ রয়েছে অর্থাৎ এত বিশাল সাপ এবং এটা যদি একবার ধ্বংসন করে চল্লিশ বছর পর্যন্ত এটার বিষক্রিয়া থাকে একটু চিন্তা করেছেন একটা একটা শোরুমের মধ্যে যদি কয়েকটা সাপ সহ একটা ব্যক্তির ছেড়ে দেওয়া হয় এমনি তো সে হার্ট অ্যাটাক করার কথা এমনি তার মারাত্মক কত ভয়ঙ্কর বিষয় বিষাক্ত সাপগুলো যদি ছেড়ে দিয়ে তাকে এর মাঝে ছেড়ে দেওয়া হয় তো ওই জাহান নামের মধ্যে এরকম বিষাক্ত বিষাক্ত সাপ এত বিশাল বিশাল সাপ এবং যেগুলোর বিষের ক্রিয়া চল্লিশ বছর পর্যন্ত থাকবে কারণ তখন তো আর মৃত্যু নাই সে অসহনীয় যন্ত্রণা ভোগ করবে কিন্তু কোনো মৃত্যু নাই যাহার নামে রয়েছে কাঠ বহনকারী খচ্চরের ন্যায় বিচ্ছু যেটা একবার কাউকে ধ্বংসন করলে চল্লিশ বছর পর্যন্ত এটা তীব্র ধ্বংসন জ্বালা অনুভব করবে এত ভয়ঙ্কর স্থান নাম অপরদিকে জান্নাতিদের কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না সর্বদা তারা সচ্ছল অবস্থায় থাকবে দরিদ্র এবং অনাহারে তারা কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না তো ভাইরা কিসের পিছনে ছুটব সমস্ত ভালো কিছুর আলটিমেট স্থান হচ্ছে জান্নাত সমস্ত খারাপ আজাদির স্থান হচ্ছে জাহান্নাম চিরকাল যে জান্নাতে চিরকাল আখেরাত যেটা আমার সামনে রয়ে গেছে খালিফা ওমর ইমনি আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি কি করতেন মাঝে মাঝে বিছানায় বসে যেতেন রাতের বেলা কান্না করতে থাকতেন চোখের পানি পড়তে থাকতো ওনার স্ত্রী জিজ্ঞেস করতেন কেন আপনি এরকম করতেছেন তিনি বলেন যে আমি চিন্তা করি সেই দিবসটার কথা যেদিন মানুষের জন্য ফায়সালা করা হবে আইদার জান্নাত অথবা জাহান্নাম আমি জানি না আমার জন্য কী ফায়সালা হবে আল্লাহ আকবর কবির তারা এভাবে শঙ্কিত থাকতেন এইভাবে জীবনটাকে কাটানোর চেষ্টা করতেন জাহান নামে সর্বনিম্ন শাস্তি হচ্ছে একজোড়া জুতা পরানো হবে যেটার শাস্তির ফলে যেটার তাপমাত্রার ফলে মাথার মগজটা টকবুক করে ফুটতে থাকবে যেমন ভাতের হাড়িতে ভাত ফুটে আল্লাহ আকবর কবির কি ভয়ঙ্কর আজাব চিরকাল ব্যাপী যদি একটা ব্যক্তির এইরকম অবস্থা হয় মাথার মগজ আপনি চিন্তা করে দেখেছেন ভাতের হাড়িতে ভাত ফুটতেছে এখানে আপনি হাতটা দিয়ে কতক্ষণ রাখতে সক্ষম হবেন আর যদি হয় এমন যে আপনার হাত মানে আপনার মৃত্যু হবে না এবং আপনি শাস্তিটা ভোগ করতেই থাকবেন এটা কত মারাত্মক বিষয় মাঝে মাঝে কারো মাথায় পেন হইলে একটু চিন্তা করে দেখছেন দুনিয়াটা তিতা হয়ে যায় কোনো কিছু আর ভাল লাগে না তো অবস্থাটা যদি এই হয় চিরকাল ব্যাপী এই জাহান নামের ভয়ঙ্করতায় মাথার মগজ করে ফুটতে থাকবে কেন আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকব অপরদিকে সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে দশটা পৃথিবীর সমান জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে কাউকে যদি পুরো ধানমন্ডিটা দেওয়া কাউকে যদি পুরো বাড়ি দ্বারা গুলশানটা দেওয়া বলা যে তুমি এখানে ভোগ করো সেই না কত সুখে থাকবে যদি পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশ পুরা পৃথিবী সুহান আল্লাহ হবে হামদি সুহান আল্লাহ দশ দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে কেন ভাইরা এই দুনিয়ায় সামান্য কিছু প্রতিপত্তি সামান্য কিছু ধন সম্পদ লোভ লালসা ভোগ বিলাস এগুলোর পিছনে পড়ে থাকবে মানুষরা আমরা কেন পড়ে থাকব কোথায় আমরা প্রায়োরিটি সেট করব জাহান্নামি যারা হবে তাদের আকার আকৃতির ব্যাপারে আসছে তারা হবে বিভৎস চেহারা সম্পন্ন কাফেরদের দুই কাদের মধ্যবর্তী দূরত্ব হবে একজন অশ্বারোহী ঘোড়া সওয়ার তিন দিন চলার পথ সমান অতিক্রান্ত সমান এত এত বিশাল করে দেওয়া হবে তার দেহটাকে ইন্নালিল্লাহ তার চামড়া হবে বিয়াল্লিশ গজ পুরো একটা দাঁত হবে উহুর উহুদ পাহাড়ের সমান একটা জাহান নামি যে স্থান জুড়ে অবস্থান করবে মক্কা এবং মদিনার দূরত্বের সমান তার দেহের চামড়াগুলো যখন আগুনে জ্বলে পড়ে যাবে এগুলোকে আবার নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে যেন তারা আজাবের স্বাদ পুরোপুরি ভোগ করতে পারে অপরদিকে যারা জান্নাতে প্রবেশ করবে প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের মতো তাদের এত সুন্দর চেহারা হবে এবং তারা হবে আমাদের পিতা আদম আল ইসলামের আকৃতিতে অর্থাৎ ষাট হাত লম্বা জান্নাতিরা জাহান্নামীদের খাদ্য এবং পানীয় বর্ণনা এসেছে তারা তাদেরকে দেওয়া হবে জাক্কুম গাছের খাদ্য যেগুলো তারা পেট ভর্তি করবে তারা এগুলো তাদের পুষ্টিও সাধন করবে না এবং ক্ষুধাও মিটাবে না এবং তা এগুলো তাদের পেটে পেটে মানে উতলে উঠবে এগুলা জাহান্নামের তলদেশ থেকে যে গাছটা ইয়ে হয় বের হয় এগুলার উদাহরণ আল্লাহ তালা দিচ্ছেন জাকুমে যেন শয়তানের মাথার মতো এবং হাদিসে আসছে যদি জাক্কুমের একটা বিন্দু দুনিয়ায় পড়তো একটা মাত্র বিন্দু তাহলে দুনিয়ার সমস্ত প্রাণীকুলের যে আহার্য এটাকে খাবার দাবার এগুলো বিকৃত করে ফেলতো এত বিষাক্ত এবং এত খারাপ এগুলা দেওয়া হবে খেতে এবং তারা যখন পানির আকাঙ্ক্ষা করবে পিপাসাক্ত হয়ে গলিত তাম্রের অথবা ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দিবে এক গ্লাস ফুটন্ত পানি যদি কাউকে খাইতে দেওয়া হয় সে কেমনে খাবে এটা তার মুখমণ্ডল ঝলসে যাবে তার নারী বুড়ি বের হয়ে যাবে এটাই হবে জাহান্নামীদের তাদের মুখমণ্ডল ঝলসে যাবে তাদের নারী বুড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তাদেরকে পুজ দেওয়া হবে খেতে যেগুলো তারা অতি কষ্টে গলাৎকরণ করবে সেটা প্রায় অসম্ভব হবে গলা মানে পান করা চারদিক থেকে তাদেরকে মৃত্যু গ্রাস করবে কিন্তু মৃত্যু আসবে না সেই দুর্গন্ধময় পুজ যদি দুনিয়ায় এক বালতি ফেলে দেওয়া হতো গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলত খবর দিকে যারা জান্নাতি হবে তাদেরকে বলা হবে খাও এবং পান করো মজা এবং তৃপ্তির সাথে তারা বাঞ্ছিত সেখানে সুখ ভোগ করতে পার থাকবে তাদের সামনে থাকবে ফলসমূহ গুচ্ছ সেখানে তাদেরকে দেওয়া হবে অগণিত রিজি তাদের পছন্দের ফলমূল নিয়ে সেখানে তাদের তাদের ইস্কৃত পাখির গুস্ত নিয়ে সেখানে প্রদক্ষিণ করা হবে ঘোরা হবে স্বর্ণের থালা এবং পানপাত্রে তাদেরকে পরিবেশন করা হবে মন যা চায় সেখানে তাই থাকবে সেখানে থাকবে বিভিন্ন রকমের পানীয় এবং বহুবিধ ফলমূল ভাইরা কিসের পিছনে আমরা চলব কেন আমরা জান্নাতের জন্য কেন এই জীবনটাকে সর্বোত্তম জীবন করার চেষ্টা করব না কারণ এই জীবন তো একটাই এই জীবন তো দুইবার হবে না আফসোস করা ছাড়া আর তখন কিছু থাকবে না আল্লাহ তালা বলছেন অমাইয়াশ্রী নাফসাহব তেহা আমারদাতিল্লা মানুষের মধ্যে কেউ কেউ আছে যে নিজের এই লাইফটাকে আল্লাহ সন্তুষ্ট লোকে আত্মবিক্রয় করে দেয় তো আমরা কেন তাদের মধ্যে হব না কারণ এটা তো আমার নিজেরই কল্যাণার্থে আমার আখেরাতকে সুখ সুখ সমৃদ্ধ করার জন্য যাতে চিরকাল সুখ ভোগ করতে পারি সেখানে কোনো ভীতি আশঙ্কা কোনো কিছু থাকবে না নামীরা যখন আফসোস করতে থাকবে হায় আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম তবে আজকে আমরা এই দাউদাউ করা জলা আগুনে নিক্ষিপ্ত লোকদের সামিল হতাম না আল্লাহ বলছেন সেই সময়ের অবস্থা তো তুমি যদি দেখতে পারতে যখন জাহান্নামীদেরকে তাদের কিনারায় দাঁড় করা হবে তারা বলবে হায় দুনিয়া যদি আমি আবার ফিরে যেতে পারতাম তখন সে আফসোস করবে এবং আল্লাহ তালা দয়া করে আমাদেরকে অনুগ্রহ করে এই কথাটা আগেই জানিয়ে দিয়েছেন যাতে করে সেই আফসোসটা আমাদের না করতে হয় তখন যাতে আমরা তখন আফসোস করতে না হয় অপরদিকে যারা জান্নাতি তারা থাকবে বাগান সমূহে উদ্যান সমূহে নিয়ামত সম্বারের মধ্যে তাদের রব তাদেরকে আপ্যায়ন করবেন তাদেরকে আল্লাহ তালা আজাদ থেকে মুক্তি দিবেন যেই আত্মীয় স্বজনের জন্য অর্থাৎ যেই পুত্রের জন্য যেই স্ত্রীর জন্য যেই সন্তানাদির জন্য যেই পরিবার পরিজনের জন্য আজকে সে জাহান্নামের ইয়ে হইল অর্থাৎ তাদেরকে নিয়ে ভোগ বিলাস করতে যে তাদেরকে সার করতে যেয়ে যে আজকে আল্লাহ স্মরণকে ভুলে গেল এবং জাহান্নামের ইয়ে হইল একটা সময় আসবে যখন সেই দিন অপরাধীরা চাইবে তাদের সন্তান তাদের স্ত্রী এই আদরের স্ত্রী তাদের ভাই তাদের মানে দুনিয়ার সব কিছুকে দিয়ে হলো আজাদ থেকে রক্ষা পেতে সেদিন কোনো আত্মীয়তাও থাকবে না না কেউ পরস্পর দেখা হলে জিজ্ঞেস করবে আপন প্রাণের বন্ধু সেদিন কেউ কারো জিজ্ঞেস করবে না তাদেরকে দিয়া জাহান নাম থেকে মুক্তি পেতে চাইবে অপরদিকে যারা জান্নাতি হবে তাদেরকে তাদের পিতা তাদের স্ত্রী সন্তানাদি সহ সবাইকে একান্নবর্তী পরিবারের মতো উত্তমভাবে আল্লাহ তালা সেখানে মিলিত করে দিবেন তাদেরকে নিয়ে তারা বসবাস করবে এবং ফিরেস্তারা চারদিক থেকে সংবর্ধনা দিতে আসবে তোমাদের প্রতি সালাম জাহান্নামে যারা প্রবেশ করবে সেখানে তারা সবর করুক আর না করুক এটা সমান হবে দুনিয়ার জীবনে কেউ যদি জেলখানায় যায় সে উপলব্ধি করে অর্থাৎ তার ধরেন তিরিশ বছর জেল দিয়ে দেওয়া হয়েছে তার সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে তার এই মৌলিকতা মানে সবচেয়ে কষ্ট হচ্ছে সে যে চাইলে একটা কিছু ইমপ্লিমেন্ট করতে পারা এই জিনিসটা তখন আর এই স্বাধীনতা থাকে না সে একটা খাঁচার মধ্যে বন্দির মতো থাকে এটা হচ্ছে তার জন্য সবচেয়ে মৌলিকভাবে কষ্টের বিষয় এই যে একটা অল্প জায়গার মধ্যে বন্দি তো তখন কি হয় তার যেই ফাইসালা দিয়ে দেওয়া হয় সে ফার্স্ট বিরু আল্লাহ তাসবিরু সবর করুক আর না করুক এটা তার জন্য কি হয় ইকুয়াল সমান তো জাহান্নাম হচ্ছে এইরকম অবস্থা ধরেন দুনিয়ার জীবনে একটা ছোট্ট এক্সাম্পল ধরেন কেউ ধরেন কোথাও দূরবর্তী পথে রওনা দিয়েছে বাসে মধ্যে জামে পড়েছে প্রচণ্ড রৌদ্র ঘামতেছে সে কষ্ট হচ্ছে কিন্তু ফাসবিরু আওলা তাসবিরু তখন কিছু করার নাই নাই না হাইটেও যেতে পারবে না কোথাও ধরেন একটা জাস্ট বললাম তো জাহান নামে যখন প্রবেশ করবে ধাক্কা মেরে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন সবর করুক আর না করুক তখন ইকুয়াল অবস্থা হবে অপরদিকে জান্নাতিদের তো কোনো দুঃখ কষ্টই থাকবে না অপরন্ত নিয়ামত তারা ভোগ করবে জাহান্নামীরা জাহান জাহান্নামের যে রক্ষক যে ফিরেস্তা মালিক ওনার নিকট অনুনয় বিনিময় করতে থাকবে যে হে মালিক তুমি আমাদের জন্য তোমার রবের নিকট ফরিয়াদ করো তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন মানে আমরা আর সহ্য করতে পারতেছি না আমাদেরকে যাতে মৃত্যু দিয়ে দেন তখন তাদের প্রতি জবাব হবে যে তোমরা সর্বদা এভাবেই থাকবে অর্থাৎ তোমাদের মৃত্যু হবে না অপরদিকে জান্নাতিদেরকে উল্টা ফিরেস্তারা সংবর্ধনা দিতে থাকবে মোত্তাকিরা দলে দলে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন দরজা দিয়ে তারা জান্নাতে পৌঁছবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে অভ্যর্থনা জানাবে তাদের বলবে তোমাদের প্রতি সালাম শুভেচ্ছা তোমরা সুখে থাকো সর্বদা বসবাসের জন্য তোমাদের জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার ওয়াদা পূর্ণ করেছেন আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের মানে যারা পরিশ্রম করেছে তাদের পুরস্কার কতই না উত্তম জাহান্নামীদের শেষ এবং বিফল চেষ্টা হবে তারা বলবে হে আমাদের রব আমাদেরকে আমাদের দুর্ভোগ পেয়ে বসেছিল আমরা ছিলাম বিভ্রান্ত একটা সম্প্রদায় হে আমাদের রব এই অসহনীয় যন্ত্রণা থেকে আমাদেরকে উদ্ধার করো এরপর আমরা যদি পুনরায় এই সত্যকে প্রত্যাখ্যান করি তবে অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব তখন তাদের প্রতি জবাব হবে তোমরা এই লাঞ্ছনা গঞ্জনার মধ্যেই থাকো আমার সাথে কোনো কথা বলবে না এই জবাবের পর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে নামের সেখানে যন্ত্রণা সফর করতে থাকবে অপরদিকে জান্নাতিরা সেখানে কোনো দিন তাদেরকে ঘোষণা আসবে তাদের প্রতি যখন প্রবেশ করবে যে তোমরা কোনো দিন এখানে অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকবে তোমাদের মৃত্যু হবে না অনন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে কোনো দিন তার শেষ হবে না কোনো কখনো দুঃখ এবং অনাহারে কষ্ট পাবে না জান্নাতিদের সেখানে যা পেতে মন চাইবে তাই দেওয়া হবে যা মন চায় সুহান আল্লাহ মন কিন্তু অনেক কিছু চায় মন চায় মাঝে মাঝে যদি আকাশে উঠতে পারতাম যদি এখানে যেতে পারতাম সেখানে যেতে পারতাম দুনিয়ায় যত সম্পদের অধিকারী হোক সে কিন্তু মন যা চায় এটা ফিল করতে সক্ষম না কখনই পসিবল না বাট আল্লাহ তালা ওয়াদা করছেন সেখানে তিনি দিবেন মন যা চায় তা কারো ধরেন শিকার করা পছন্দ কারো ধরেন মাছ শিকার করা পছন্দ কারো ধরেন যেমন কৃষক যে তার কৃষি কৃষিকাজ করা পছন্দ সো যে যেটা চাবে তাকে এটা করতে দেওয়া হবে আর জান্নাতি যে হোরেরা রয়েছে আল্লাহ তালা যাদের ব্যাপারে প্রশংসা করেছেন হাদিসে যাদের প্রশংসা এসেছে তারা হবে সচ্চরিত্রা সুদর্শনা পবিত্রা তাদেরকে বিশেষভাবে সৃষ্ট চিরকুমারী হবে তারা চিরকুমারী এটার ব্যাখ্যা এসেছে একবার যখন তাদের সাথে মিলিত হবে পরবর্তীতে আবার তারা কুমারী হয়ে যাবে হান আল্লাহ তাদেরকে কোনো মানুষ এবং জিন টাচ করে নেয় এই সুনিশ্চয়তা আল্লাহ তালার তরফ থেকে যেখানে আমরা ছিলাম যে হৌরদের বর্ণনা যাদেরকে লাভ করার জন্য যাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ তালা আমাদেরকে আকর্ষণ দেখিয়েছেন এই হৌরদের ব্যাপারে আসছে যে তারা হবে আয়ত লোচনা মানে হচ্ছে চোখ নামাই রাখবে তারা এবং তারা তাদের হাজব্যান্ডদের ব্যতীত আর কাউকে হার্টেও কামনা করবে না এত পিওর সুহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তালা কারণ দুনিয়ার নারীদের ব্যাপারে এমন নিশ্চয়তা নাই যে হার্টেও সে অন্য কোনো ব্যাপারে চিন্তা করে না কিন্তু জান্নাতি ওই মহিলাদের নারীদের জান্নাতে যে হৌরদেরকে আল্লাহ রেখেছেন তারা হার্টেও কাউকে চিন্তা করবে না এবং তাদের হাজব্যান্ডদের প্রতি এত ইয়ে থাকবে তারা যেন ডিমের ভিতরে আবরণের সুপ্ত জিল্লির নেয় এবং হাদিসে আসছে একবার একটা মহিলা যদি একটা মহিলা যদি উকি দিয়ে দেখতো দুনিয়াটা সুগন্ধে ভরে যেত সুহান আল্লাহ আলোকিত হয়ে যেত একটা মহিলার সুগন্ধ এবং আলোয় দুনিয়াটা আলোকিত হয়ে যেত তাহলে কত কত বেস্ট বেস্ট মহিলাদেরকে আল্লাহ রেখেছেন হরদেরকে রেখেছেন তো আমরা কেন আল্লাহ আমাদেরকে আকর্ষণ দেখিয়েছেন এই দুনিয়ার কালিল নারীদের পিছনে না ছুটে আল্লাহ তালার এই যে হর যাদেরকে রেখেছেন জান্নাতে তাদেরকে লাভ করার জন্য চেষ্টা করা এই হাওরেরা হবে অত্যন্ত উজ্জ্বল সুন্দরী তারা রূপবতী হবে লাবণ্যময়ী হবে সুন্দর এবং বড় বড় চোখ সম্পন্ন হবে আল্লাহ তালা বলছেন তারা এত সৌন্দর্যমণ্ডিত হবে যে কাপড়ের মধ্য দিয়ে হাড়ের বেতর মজ্জা তাদের দেখা যাবে এত সৌন্দর্যমণ্ডিত হবে একজন জান্নাতি পুরুষকে একশো জন নারীর সাথে মিলনের শক্তি দেওয়া হবে হান আল্লাহ সেখানে জান্নাতিদেরকে কচি কাঁচা ছোট ছোট শিশু শিশুরা আপ্যায়ন করবে তাদের পছন্দের ফলমূল গোস্ত পানপাত্র এগুলো নিয়ে জান্নাতিদের দৈহিক গঠন হবে দাড়ি গোফবিহীন সুরমা লাগানো ত্রিশ বা তেত্রিশ বছরের বয়সের যুবক সেখানে তাদের জন্য রয়েছে নদী এবং ঝর্ণাসমূহ আনহার নহরের বহু বছর হচ্ছে আনহার বহু নহর কয়টা আছে এটা ঠিক নেই কিন্তু চার ধরনের নহর আছে দুধের মধুর এবং পানি এবং শরাব মধু এখন চামচ দিয়ে খাইতে হবে না তখন তখন যত ইচ্ছা খাওয়া যাবে ইনশাল্লাহ এবং খাইলে আবার কষ্টও না ইনশাল্লাহ ঢেকুর দিবে মিষ্কে সুগন্ধের মতো আসবে আবার হজম হয়ে যাবে আবার স্পেশালিটি হচ্ছে আপনি ধরেন ধরেন একজন ব্যক্তি এক জায়গায় বসবাস করে তার মানে তার ভোগ করার অনেক ফ্যাসিলিটিস আছে এবং সে যখন চিতন যাবে সে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো তার সাথে নিয়ে যেতে পারে না নহরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে যদি যেখানে ঘুরতে যাবে চাইলে তার নহরটাও তার সাথে সাথে প্রবাহিত হবে আল্লাহ জান্নাতের উচ্চ কক্ষসমূহ রয়েছে জান্নাতে আপনার একটা ইট হচ্ছে স্বর্ণের একটা ইট হচ্ছে রৌপ্যের এবং এটার যে সিমেন্ট এটা হচ্ছে মিশকের মাটি হচ্ছে জাফরানের সুফান কত উত্তম জান্নাত এবং একবার রসুল সাল্লাহ বর্ণনা করতেছিলেন যে নিশ্চয়ই জান্নাতে বই রয়েছে বড় বড় বৃক্ষ যেগুলোর মাঝে একটা একজন অশ্বারোহী একশো বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে তবু একটা গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না আর সেই গাছে রয়েছে বড় বড় পাখি তো তখন আবুবকর রাজিয়ালহু বললেন যে সেই পাখিগুলো না কতই উত্তম তো রাসুল সাহেব বললেন যারা এগুলাকে খাবে তারা না কতই উত্তম সুহার আল্লাহ আল্লাহ জান্নাতিদের আসবাবপত্র হবে স্বর্ণ এবং রৌপ্য নির্মিত এবং জান্নাতে রয়েছে বাজার সমূহ যেখানে প্রতি শুক্রবারে জুম্মাবারে তারা যাবে ভাইদের সাথে মোলাকাত করবে এবং সেখানে বাতাস প্রবাহিত হবে মৃদুমন্দ বাতাস ফিরে আসবে স্ত্রীদের নিকট আরও বেশি সৌন্দর্য নিয়ে তারা বলবে আল্লাহর কসম তোমরা তো অনেক সুন্দর হয়ে গেছো তো স্ত্রীদেরকেও তারা বলবে যে আল্লাহর কসম আমরা যে অবস্থা রেখে গেছিলাম এর চেয়ে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে হান আল্লাহ জান্নাতে রয়েছে সুউচ্চ বিছানা রেশমের বিছানা সবুজ তাকিয়ার মধ্যে সেখানে বিভিন্ন অলঙ্কার পোশাক পরিচ্ছদ সৌন্দর্য এবং সম্প্রীতি রয়েছে চিরস্থায়ী সেখানে অবস্থান এবং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা সাক্ষাৎ লাভ করা আল্লাহ আকবর চির আকাঙ্ক্ষিত আমাদের রব যিনি আল্লাহ আকবর আল্লাহকে দেখতে পাওয়া যাবে সেখানে সালফে সালহীনগণ আল্লাহ তালাকে এত মোহাব্বত রাখতেন ওনাদের কাছে আল্লাহ তালার সাথে দেখা করতে এই যে দিনটা এটার জন্য যে সবর করা এটা ছিল সবচেয়ে বেশি কঠিন সবর আল্লাহ তালাকে দেখবে সমস্ত নিয়ামত ভুলে যাবে শুধু তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে অসংখ্য টাইম যেত ভাইরা আমার আমরা এই জান্নাত লাভ করার জন্য এই চিরস্থায়ী সফলতা লাভ করার জন্য দুনিয়ার এই কালিল জীবনটা যেটা হচ্ছে ডেজার্টে চলার সময় একটা গাছের ছায়ার মতো এই সময়টাকে যদি বেস্ট করি ইনশাল্লাহ এটার আলটিমেট রিটার্ন আমাদের জন্য না আসবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি ইবাদিয়া সলেহন হওয়ার জন্য আমরা চেষ্টা করি উত্তমভাবে এই জীবনটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করি এই জীবনটা যাতে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ইবাদিয়া সলেহন হওয়ার আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন যা কিছু বলেছি যা কিছু হাক এবং সত্য বলেছি এটা আল্লাহর তরফ থেকে এর জন্য প্রশংসা আল্লাহরই যদি কোনো কিছু না হক বলে থাকি এটা আমার দুর্বলতা অথবা শৈতানের তরফ থেকে এ থেকে আল্লাহ আল্লাহ রসিল মুক্ত সুফহানাক আল্লাহ হামদিকা শুধু আল্লাহ ইলাহা আস্তা আস্তাফিরুক তুবিলাই